আবু হুমায়ুদ সাইদ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আজদ গোত্রের ইবনু উতবিয়া নামের এক লোককে সদকা সংগ্রহের কাজে নিযুক্ত করেছিলেন তিনি ফিরে এসে বললেন এগুলো আপনাদের আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে তার বাবার ঘরে কিংবা তার মায়ের ঘরে কেন বসে থাকলো না তখন সে দেখতে পেত কেউ তাকে হাদিয়া দেয় কি দেয় না যার হাতে আমার প্রাণ সেই সত্যার কসম সৎকার মাল অল্প পরিমাণও যে আত্মসাত করবে সে তা কাঁধে করে কেয়ামতের দিবসে উপস্থিত হবে সেটা উঠ হলে তার আওয়াজ করবে আর গাভী হলে হাম্বা হাম্বা রব করবে আর বকরি হলে ভ্যা ভ্যা করতে থাকবে অতপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার দুহাত এই পরিমাণ উঠালেন যে আমরা তার দুই বগলের শুভ্রতা দেখতে পেলাম তিনি তিনবার বললেন হে আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি হে আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি